দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর তুলসী রাতের পানির করি করিতে জোগার করিতে জোগার দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর তুলসী রাতের পানির করি করিতে জোগার করিতে জোগার দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন পায়ের করি করিতে যোগান করিতে যোগান সময় যে তোর বইছে শুধু নয় যে থামে বা চলছে শুধু সমুখ পানে নাই রে দাঁড়াবার সময় যে তোর বইছে সুসমুখ পানে নাইর দাঁড়াবার কেউ যাবে না সঙ্গে যেত কেউ যাবে না সঙ্গে যেত করতে নদী পার করতে নদী পার দিন ফুরাইলে পাবে না রে একটি দিন আর একটি দিন আর তুলসী নাতের পায়ের করিতে যোগান করিতে যোগান দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর তুলসিরাতের পানের করি করিতে যোগান করিতে যোগান দিবানি সে দিচ্ছে পাকে ক্লেশ শয়তান এই দুনিয়ায় রাখতে মাতাল সে যে পেরেশান দিবানিশি দিচ্ছে ফাঁকে লিসু শয়তা এই দুনিয়ায় রাখতে মাতাল সে যে পেরেশান ভুলিস যদি সে খোদাকে ভুলিস যদি সেই খোদাকে নামবে যে আধার নামবে যে আধার দিন ফুরাইলে পাবি না রে ধনীতে যোগা দিন ফুরাইলে পাবি না রে একটি দিন একটি দিন তুলসীদাতের পানির করি করিতে যোগান করিতে যোগান চাও যদি রে থাকতে সুখে সেই না কবরে নিরবধি কর শরণ দয়ার মালা রে চাও যদি রে থাকতে সুখে সেই না কবরে নিরবধি কর স্মরণ দয়ার মাওলা রে ডাকো যদি সেই খোদারে ডাকো যদি সেই খোদারে পাবি যে নিস্তার পাবি যে নিস্তার দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর সিরাতের পারের করি করিতে যোগান করিতে যোগান দিন ফুরাইলে পাবে না রে একটি দিন আর একটি দিন আর ফুল সিরাতের পারের করি করিতে যোগান করিতে যোগান দিন ফুরাইলে পাবে না রে একটি দিন আর একটি দিন আর ফুল সিরাতের পারের করি করিতে যোগান করিতে যোগান তুলসিরাতের পানির করি করিতে যোগান করিতে যোগান www.onibus.in